如果。 be प्रिया कर करुणायावता লবণেশ্বরী বৃষভাণ সুতং দেবী মামে হরি গোপে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত आपनो ভট্ট রঘুণা শ্রীজীব গোপাল ভট্ট দশ রঘুণা বিঘ্ননাশ অবিষ্ট পুরা পঞ্চকল্পতরু পথ পাশেন্দ্রভয়েব চ পতিতনং পাবনেব শ্রী বৈষ্ণবেব নম নম জয় মিশে যায় আমার গৌর মায়াগিরি বেচে গো ¡Vamos! Oh no. দেখি ভায়কে আমার ভাব নিধি গবরিয়া কি ভায়কে ভাব নিধি গবর দেখিব কিবা বলে গুরাঙ্গ কিবা পদ ধিক মো ও দি এ গোরাং আমার কহ কহয়ে आने हारा इला लाम कानो निधीरे को भी मार हर लम का ঢালে দেবো colores চকি সে যে

দেখে যে লক্ষ সখী সেজে মক মুকুরেতে দেখে যে লক্ষ কি সে যে কুরেতে দেখে এরা চকি সে যে চর দেখেছিলাম চরণ খর ম অনে কিবার দেখেছিলাম

গেল রায়রা কর রাখো বলে কত সেদে সেদে choro

সেদে সেদে গেল বলি রাধে দয়া কর বলে নাগর কত সেদে সেদে গেল বলি কত মিনতিক অলম কত ৰূপে মিনতিক অলম আহে পাগল কুদিন ক হলো হাম মান শুনানি কষয়ে কঠিন পরাণ শুনি কষয়ে কি সুখের লাগি দেহে আছে কি সুখে বলে ওরে আমার নীলাজ পরাণ কি সুখের লাগি দেহে আছে বহুনানি নিকশয়ে কঠিন পুরানি অবহু কতি মিরয়ে তো বৈরিক জান বৈরিক জান আমি আগে তা তো জানতাম না গো আসে এত বৈরি বলে আগে তা তো জানতাম নাকি এত বৈরি বলে আগে তা তো আগে খাত আয় র কতি মিরয়ে তো বইরি কো জাণ বৈরি জান রতন ভই গেল গৈরি ভান খৈরি খোবার আমি তা তো আমি পারলাম না আমি চিনতে তো পারলাম আমি চিনতে তো পারলাম না রে বলি এই ছাড় মানের লাগি চিনতে পারলাম না হে ছাড় আমি মানে রতন হারাইলাম বলে অযতনে অভিমানে মানে রতন হারাইলাম আমি মানে রতন আহায় রতন কভই গেল গৌরী কভান রতন গৌরী কভান আয় নারী জন মহাম না করিনু ভাগি আরে নারী জন মহাম না করিন ভাগে আরে মরণ শরণ ভেল মানক লাগি হায় মরণ শরণ ভেল মানব লাগি শরণ বেল আমি মানের লাগি হারাইলা আমার মানের লাগি মাধব হারাইলাম মানের লাগি বলি হায় আমি কি করিলাম মানে মাধব হারাইলাম কি বলে মানে মাধব হারাইলাম কি করিলাম মানে মাধব বলি হায় আমি কি করিলাম মরণ শরণ ভেল মানক লাগি শরণ ভেল মানক লাগি আহ বিদ্যা বিদ্যাপতি কহে সুনবর নারে বিদ্যাপতি ধৈর্য ধর চিতে মিলিবে মুরারি ধৈর্য ধর চিতে মিলিবে মুরারি ধৈর যধর চিতে মিলিবে মুরারি বলেন কি পুজোছিস কি পুজোছিস বলবেন না হ্যাঁ? কি পুজোছিস বলবেন না বলেন বলে ছোট করে বলেন হ্যাঁ বলবেন না কোনটা না না ছোট করে বলেন ছোট করে বলেন বলেন যা কর চরণ নকর রুচি হে রইতে যা কর চরণ آثار উত্তর আমার সখীরা বলছেন ওপর আগে কি কাজ করলি এমন অভিমান গিরি গায়ে ধরে তুই আজ প্রাণ বান্ধবকে হারালি ছিচি তোর এই মান করা উচিত হয়নি রায় ধনী বলছেন সখী Yeah! <laughs> long, long day. Garcia. Fatima সিদ্ধতি বলে সিদ্ধতি সিদ্ধতি না তাই বলেন আপনি বলেন বলেন বলেন সিদ্ধতি বলবে না বলেন বলেন আর আপনি বলেন রায় हमारे प्राणे जाए गो দেখতে দেখতে রে অধনের সব নবী ঘনের কাছা সোনা বর্ণবি বর্ণ ভেলা ধনের কাছা সোনা কাঁচা সোনা বর্ণবিবর্ণা ভেলা ধনের কাঁচা সোনা বর্ণবিবর্ণা ভেলা ধনের কাঁচা সোনা

গেল রে এ এ এ বাপুর না কবর ধনির চাঁদ বদন ম কৃষ্ণ বলে কেন্দে কে ধনির চাঁদ বদন कृष्णा बोले केंदे केंदे दुनिर चाँद बादन माँ ने कृष्ण बोले कहते कह चाँद बादन वाले कृष्ण बोले केंदे कह ચાર વદન મોલે અલ રે વ્યપોર ના આ 一般咯。 দুটি নয় নহিলেয়ু খি রসিক নাগর নহিলেয়ু বেকসি রসিক না অমোঘ प उपजत यतहि मन उपजत अनोचित एकोपकरीति अनत অনতে অনচিত পায়ে পৰত যোজন হত পায়ে তহ কহ মালসী সুহৃদয় গণে তুহ বরে সম জানসি হৃদ গণে হো বরি সম জান নয় অতয়ে দেখি শুনি নীরবে রৈখি পুনে অতয়ে নীরবে উত্তর না দে আহা উত্তরা ও জামিনী যুগ শত নিমিখে হত যা নিমিখে হত সত হে অমিনতি করিলি কত শত হে অমিনতি করিলি কত শত করি কর জড়ি গলহি অম্বর লুটাবল দি আশামদিৰে ধলুটাবল হৈছ হত পুন উলঠি অবৈঠলি হটপন উলটি বৈঠলি কান্তব অদন নিতান্ত না হেরলি কান্তব দন নিতান্ত না হে র চন্দ্র সে ভনয়ে ভামিনী পীরিতে ও ভাঙ্গিলি দে আহা মদিরে দিল এখন আমার কি বলবো সখী রে এ অতিল এক স করে সপ নে বলবো সখী রে অতিল শিশুগত গুণে ও গুণে ও প্রিয়া রে সে যে কত গুণে কেন এমন ফল সখী কত কেন কত গুণের পিয়ারে এ দিল এ ও সদায় হারায় হারায় ও হারায় হারায় হারায় হারায় হারায় বলে তো রে এ অতিল এ ও সদায় হারায় হারায় বধুই আমায় হিয়ায় রেখে সদায় হারায় হারায় বধুই আমায় আয় হিয়ায় রে সদায় হারায় হারায় হারায় বলতো রেখে হারায় বলতো আয় হারায় বল তো রে এ এ তিল এ ক শয়নে স্বপনে মঝো চমকি চমকে করো গো হরে চমকি চমকে করো গো বলিয়া রেখে রে আমায় হিয়ায় রেখে রে পরাণ বধু আমায় হিয়ায় রেখে রে সদা প্রাণবধূ আমার প্রাণবধূ আমার আমার হে আয় হে রে চমকে চমকে করো কো কর ঘন ঘন চনে গাডয়া আলিঙ্গনেরি ঘন ঘন আমার মনে পড়ে গো বলে হাসিয়া বাসিয়া বন্ধন আমার মনে পড়ে গো প্রণান মুদ্রা হাসিয়া তারে ভুলিতে নারে বলে পরাণে বোধ আরে ভুলতে নারে তারে আমি ভুলতে নারি আমি ভুলতে নারি এ ঘন ঘন চো চো মনে গাড়য়া আলিঙ্গ নদী হরে ভল ভল ভল নিঝরে ঝরয়ে হে বহলো কেঁদে কেঁদে রে বলি বোধ আমার কেঁদে কেঁদে রে তাই নিঝর রয়ে এ সজনী সো যদি করো অভিধি আরে নিধি দলরি না জানি কবিধি রে বলি কেন বা দিল রে বলি সদয় হয়ে বিধি কেন বাদিল রে বলে সদা হয়ে বিধি কেন বাদিল রে বলে কেন বা নিল রে বলে দিয়ে নিধি কেন বা নিল রে নিধি বলে কেন বাদিল রে না আরে না জানি কো বিধি নিধি দে বলো রি আহায় শুক করি এ বিছোরা দেখতে নারিল বলে আমার সুকনিধি দেখিতে নারিল দেখিতে নারিল বলে আমার সুকনি তাই দিয়ে নিধি হরে নিল আরে সুকনি তাই দিয়ে নিধি হরে নিল দিয়ে নিধি হরে নিল তাই দেখতে নারিল আরে শুক করি

দোহ কাহে নিরাশহি হে মোহে মারসি রে হায় ডারসে সুপা অ কি কুপে কুচিত জনে পুন ঘাত নহ সমচিতরি ঘাত নহ সমচিত রে আহ জগ জন কহা কহব বিরূপে ভাঙল মান সবকু জনগঞ্জন রসিক শুনা হয়া পনে শোক পাওব এই বড়ি মরমে মজু সাদা এই বড়ি মরম কচা দহি দয়ে ধরি পৈঠব আরে কালিন্দি বিষহদ নিরে আহা পামরি গোবিন্দ দাস মরি যাব দাস যাবল সাজিয় নল তো চুতিরে काले কহিলি ক আ কঠে হে এ যে বড় দারুণ কথা রে এমন কথা আর বলে না রে देवरा ও দারুণ কথা এমন কথা বলিস নারী এবার বলিস নারী যে বড় ও দারুণ কথা এমন কথা বলিস নারী এই যে দারুণ কথা এমন কথা বলিস নারী এই যে বড় দারুণ কথা দি এ খ হে এ লে ক থে হে নে এ কালিয়া सुनो ईते का ओ ओ ओ যে বড় দারুণ কথা কালিয় হতে कोई ठोबी धोली জবা তাহে তহেতো বিদগদ নারে মন চিত মান দেহ যদি যবি অনুচিত অমান দেহ যদি যবি করমহি বিরহ বিতারি আহা মদের মরণহি বিরহে আরে কানক চিত ঋত হাম জানত কানক হাম জানত কবহু ন হত নিঠুরায় আহাম দিরে কবহু ন হত ঋতু তুহু যদি তাক লাক গারি দেবসী তব সুর হত মুক আহা মদিরে তব সুর হত মুক ওই ছাড় বল নাবলবি সুন্দরী বল নাবলবি সুন্দরী কাহে পর মাদসী এ আহামরি রে পর মাদসী গোবিন্দ দশ কহ সপদে তোকে শত শত ও দশ কহ সপদে তোকে যদি উদ কবে গবাড়া আহা মরিরে যদি

মান করে কি চোর হয়েছে করবে না কি করবে কি মান করে কি চোর হয়েছে हर की दाना छेड़ा ললিত কয়ল কয়লিত কয়লি কয়লি কয়লি কয়লি কয়লি কয়লি কয়লি কয়লি কয়লি মান কয়লিত কয়লি মান কয়লিত বতিত্ৰ সুখ জীৱন ভৱনে

no. পারে রাধা মান করেছে রাখতে পারে না তাই যেন বইরে যেন হাসে না হাসে না রে হইছে কলমি জয়

উলট বিমানে বললেন সেই শ্রীকৃষ্ণ যখন রাধার দর্শন লাগি কোনটা হন সকল উপায় বিফল হইয়া নই রাধা কুন্ডা প্রকাশ তাই রাধার কুণ্ডে এসে যে রাধারানীর অবশ্যই দয়া হবে বলে রাধারানীর আশ্রয় কুণ্ডকে আশ্রয় করিয়াছে কুণ্ড তীরে কুঞ্জকুরে নিবহুরে কুঞ্জকুরে নিবহুরে ঘটাবত বনমারি ঘটাবত বনমারি ছাড়ে না নামে নামে

দেখাও করা যাবে না কিন্তু কি করা যায় দুটি চিন্তা করে একটা বুদ্ধি লাগালেন কি করছেন চরণের নুপুরটা ছিল নুপুরের ধ্বনি জোরে জোরে করে উনি চলে যাচ্ছেন নাগর ধুলায় ওই দুটির চরণের নুপুরের ধ্বনি শুনে একটু মাথা তুলে দেখলেন যে রায়ের দুটি এসেছেন মনে মনে চিন্তা করলেন রায়ের হয়তো আর মান নেই

দূতি উত্তরণ দেল সহচরি সহচরি করি করি সহচরি সহচরি করি হরি বেরি বেরি আছে আছে খানে আছি হে কাজের সহচরি এখানে আছি হরি কর তপুকা চতুরিণী সহচরী ঝুঁকি কহতম যুগ টাংলে কোন গোয়াল পিছনে হতে আমায় কেবা ডাকে

চমকি কহত হরি হামলায় কিং করে করিয়া করিয়া দিবে তাই বলে আমার দ্বারা আর সময় না কি বলবে তাই বলে আমার দ্বারা আর যদি তুমি তোমার বিপদ আছে আমার আছে কেন যদি তোমার তোমরা সখীরা সব জানে যে আমার সাথে তুমি কথা বলতে তাহলে তোমাদের কুঞ্জর থেকে বের বলছি তোমার কথা আমি তোমার সাথে কথা যদি আমি জানো আমি তোমার সাথে কথা বলি তাহলে আমাদের যত আমার রাগ হতই আমাকেও বের তাই বলছি তাড়াতাড়ি তোমার কি কথা কি বলিবে মাধব সমচিত ও সপা মাঝে ও

বাগানে দুটি পরীক্ষা তোমার তো দোষে তুমি তো লাইফ গরম ধরে থাকতে পারতি তুমি আমি কেন তোমার তো দোষ ইহা কাহে বই করি মহে বলা বলি তুমি কহ তুমি শাম ঠকিনি মহে বলা আসি বই এই বলে ক্ষণে লঘু লঘু বলি পঞ্চগরি করে লঘু লঘু বলি পঞ্চগরিলে কাতরে লঘু বল জানি সময়ে ফলরা হরে লোভে ফলরা দূতি কহত তুয়া কই জন পীরি দূতি কহত তুয়া কই জন পীরি দূতি কহত তুয়া কই বুঝ নাহি পারি বুঝই নাই পারি যদি মানো গরমে কহে বলো যদি মানো গরমে কহে বলো কাহে আউরি ছড়ি তোহ কাহে আউরি ছাড়ি তোমার তো দোষ হে কেন পায়ে কেন পায়ে

নাই তো পেটে দেখছো ভালো রাখাল হয়ে নয় গোপাল খানা পেয়েছো ভালো ঘটনা বাইরে কত লাঞ্ছনা वाक्य থেকে দাঁড়িয়ে রয়েছে বলছে দুটি দুটি শোনো একটা কথা আছে তোমার সামনে বলছে কি হলো নাগর চিন্তা করছেন এই সখীদের বিশ্বাস নেই সাথে করে তো নিয়ে যাচ্ছে আবার কোন যে কি করবে ঠিক নেই যদি রাধারানীর ওইদিকে হয়ে যায় তাহলে তো হলো বলছেন একটা কথা বলি শোনো বলছেন কি নাগর চিন্তা করছেন সুখী বিনা এই লীলার কৃষ্ণময়ী হয় এরা সব অসত্য সাধন করতে পারে যদি ওই নাগর কুঞ্জের কাছে নিয়ে যে আমাকে ছেড়ে দেয় তাহলে তার অপমানের শেষ নেই তাই বলছে দেখো দুদিন তুমি ওই কুঞ্জে যেয়ে তো আমার রাধারানীর দিকে হয়ে যাবে না আমার একা পেতে বলছে না না আমি তা করবো না তুমি আমার সাথে চলো নাগর চলেছেন দুটির সাথে হরি করব ছয়া এই রাধা রাধা নাম জপ করো তাহলে না দেখো আমি কি বিলিয়ে দেবে ও সা তাকে আর মানিবে আপন তো মানিবে আপন মধুর বদন মলিন দেখিয়া মধুর বদন মলিন দেখিয়া তখনই বুঝিবে তখনই বুঝিবে মনে যাই দুটি শোনে দুটি শোনে পড়তে অম্বর ধরি হেল নাগর হইয়া কাতড় রইল নাগর আমি সর্বক্ষণ রাখ করি Yodino Janam Sarvukhanam 火。 কলি দাসে প্রতি ও কৃপা কর রাধে দাসের প্রতি ও কৃপা বলে আমি উলহে আমার রাজনন্দিনী তোমার ধনী কোনে তোর মুখে আলো জব কান নাগর হিয়া ধরি পারল মা গোবিন্দ দাস কহ কি কহ হা আপে ভাঙ্গ হরাই এটা তো প্রত্যেকবার বলা হয় তো এরকমই তো বলা হয় বলেন বলেন আপনি বলেন আপনি বলেন ও বদশি যদি কিঞ্চি দ অপি ওদপি দা पुरादित চারো চারো শিলা bar. ও কারণ মন ও কারণ মন ও রে ও রাধে ও তোমার কেনা দাসে এর প্রতি ও কারণ মন

রাধে রাধে অন্তর আমার জলে যায় বলে তীব্র কাম হুতা শোনে অন্তর আমার জলে যায় সুদা দানে জীবন রাখো সুদা দান জীবন রাখো সুদান তৈ দেখি মুখ কমল মধু পান রাধে রাধে আর সত্য মে বা আসি যদি সুদতি মহি কপিনি দেখি খর নয়ন সর গতম রাধে ঘট

বলি ভুজ পাশে বন্ধন করো বলি যেমন তোমার মনে লয় ভুজ পাশে বন্ধন করো যেন বা ভবতী সুখ জাত রা তাদের তম শিমম জীবনন্ত মশিমম ভূষণ তমসি মম জলদি রতম রাধে

জামানে তোমার পেয়ে রাধে তমসে অরে ভবতু ভবতৈ ময়ি সতত মন রোধিনী ভবতু ভবতি ময়ি তত্র মম হৃদয় মনুজাতা

বেণ জ্যোতি রঞ্জয়সী কৃষ্ণ মিদমে তদনু রূপ কৃষ্ণ তদনু বলে আমায় রঞ্জিত কর আমাকে রঞ্জিত বলে অনুরাগ ভরে চাহ আমাকে ও রঞ্জিত কর তাই কৃষ্ণ মিদমে তদনু রূপমে রূপ আধে স্ব্রত কুচ কুম্ভয় রূপ মনে মঞ্জরি রঞ্জয় তু তব হৃদয় দেশ রঞ্জয় রসতু রস নাপিতব ঘন ঘন মণ্ডলে নাপিত ঘন ঘন ঘোষয় তোমার মত নির্দেশ রাখ

ঘনম শ্রীণবাণী করবাণী চরণদ্বয় সরসল সদলতক রাগ রাধে সরসল রাগ गर मरगरलखण्डनं मम शिरसि मण्डन देहि पद पल्लवम दार যতি মহি দারু নম দনা কদন নল মহি দারু হর তু দু পাহিত বিকার চাটুয়ু চাটু পটু চারো মোর বৈরি নটুল রাধিক মোদি বচন জাত রাধে রাধে জয়তী পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ভনিত মতি সাতম রাধে ভারতী ভনিত

ছদ মুখের মধুর হাসনে যাকে যদি মাধব চাহসিল মদন সাক্ষী করি কত লিখি ছাড় বিকেলি কদম্ব বিলায় আরে হামারি পা কদম্ব বিলা

Sakura

মানের লাগিয়া বধুরে হারায়ে শিলাম ছি ছি ছি আর শ্যামল সুন্দর রূপ দিয়া পরাণ পাইলা আমার তাপিত হঙ্গ শীতলে হল চাপিত অঙ্গ আরে স্বামী অঙ্গে পরশ পেয়ে তাপিতি অঙ্গ শীতল হল সই জুড়াল মর হিয়া

আমার বদুর যতে কমঙ্গল সকলে জগদ হয় শ্রীমধু মঙ্গলে

আমার মন জানে আর গোবিন্দ জানে মনের কথা করে বলে বই আমার মনের কথা কথা কারে বা বলিব আ নিজ অপরাধ মানে জব মাধব মানে। বলবেন নিজ অপরাধ মানে নিজ অপরাধ মানি যব মাধব করে আগর তো ধাব করে আগর সরস বীর সময় ইঙ্গিতে রসবতী অসমতি সমতি বুঝায় দেখো সখীরাই কগ্ন রাশে দেখো সখীরাই করণ মান জলধর নিকষয়ে মুখ শশী কানু কদীর্ঘ নিঃশ্বাসে কন কাচল রুচ উচকু চকু ছুক সরসহি পরশিত না হয় মানক শেষ সরস সূচক আদমুদিত দিতে চাহ অধর সুধার সপিবইতে জবধনে জগদান্ন আহা বঙ্কিম করু মুক আদ জগদানন্দ ভন তবই সকল করু জগদানন্দ ভন তবই সকল হরি মন মন শিজ বাদা ওগো অনুনয় নাকি ওগো অনুনয় করি হরে পা অগ অন ন করি কত রূপে অণ অপার করুণা মহে বলিতাইতে বল को तो बोली तया রায় ছাড়া করো না হে চরণ ছাড়া করো করো না রা có শত অ নিজম জুড়ি দুই পানির রসিক শেপা ক কখ ইদ শত অ

সমকি কহে কাহে মোহে বিড়ম্ব সমকি কহে কাহে মোহে বিড়ম্ব हम तो अमुगोदिनी नारी हम तो अमोगोदिनी नारी আহা তুহু রসিক বর বিদগদ নাগর নাগরী হরি

Oh, কহে রায় কহিতে ডরায় ধবলি চরাই আমি কান কহে রায় কহিতে আরে রাখালি মতি

না হই অধীন জগতে জগতে কাহার না ধারি আরে প্রেম ধন মরে দিয়াছে কিশোরী তার শোধ দিতে নারী হায় তুমি মহাজন যে করে ভৎসন যে করে সুদা সমর লাগে আহায় মর না গরালি বাড়াইলে কিশোরী মর আরে পীরতি বসয় আগে আহায় তোমার ঋণ সে সুদিতে নারিল প্রেময় রাগ বিনে আরে কান্ত কহে কানু গৌরাঙ্গ হইলে কান্ত কান্ত কহে কানু গৌরাঙ্গ হইলে খালাস হইবে রে সোনরায় বিনোদিনী বলে সোনরায় বিনোদিনী বলে সোনরায় বিনোদিনী আমি সে তোমারও ঋণী পাঁচটা পর্যন্ত কীর্তন করতে বলছি হ্যাঁ বললাম না হ্যাঁ বললাম দেন সুনরায় বিনোদিনী আমি সে তোমা সুনরায় বিনোদিনী আমি সে তোমার ঋণী তোমারি নারী সুদিতে তোমারে তোমার তোমারি নারী

কলি করি কালি কলি জাকা গজ করি কতদিন হাতে লিখে পুরি আকালে কলিজা কাগজ করি কতদিন নিজ হাতে আহাই ক্ষত হইল তবে হাতে

ধনে নাহি দেবে বিধি কত ছাড়াই যদি ব্যাজ লাগে কি বুদ্ধি করিব আয় শ্রী রাধে বলি লুটায় মাঙা ধুলি রাধে বলি

কান্তি তু নাম লইয়া কান্দিয়া কান্দিয়া কেঁদে বেড়াব বলে রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো আমি দাঁড়ি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া জলে হব শ্রান্তি মিলি ভক্ত গণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি আরে খনে খনে মূর্ছা হইয়া যখন অচতনে রব পড়ি আমি আহাই যবে ভেবি তব ভাব হব প্রেম ভাব প্রেম স্বভাব ছাড়িব দেহ আর তেজি বংশীধর হব দণ্ড ধর রাখিতে নারিবে কেহ আমায় রাখিবে

ফুলে লেহ করি নামের মালা আরে দূরে যাবে ত্রিতাবে জ্বালা লেখ করি নামের মালা বলে লেখা সজা চকে দিব আমি অজা চকে দিব আমি আরে বীর চন্দ্র কহে তবে সে খাল আসে পাইবে প্রেমের ঋণে পাইবে প্রেমের

জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি আমায় চরণ ছাড়া করুণা গো তোমার অবয় পথে এই মিনতি বধু চরণ ছাড়া করুণা বধু প্রাণনাথ হইও তুমি হইও তুমি আহা হয় তোমার চরণে আমার পরাণে বাদিলাম প্রেমের ভাসি আরে সব সমর প্রিয়া এক মন হইয়া আরে সব সমর পিয়া বধু তোমায় বিনে আর কে আছে ওইকে পরাণ বধু আমার তোমায় বিনে আমার কে আছে ওকে আমার তুমি পূজন তুমি বধু তোমায় বিনে আহায় সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী আমি ভাবিয়া দেখিলাম ইতি ভুবনে আর কে আমার আছে বধু আরে রাধা বলি কেহ সুদাইতে নারী আরে রাধা বলি কেহ সুদাইতে নাই আরে দাঁড়াবো কাহারো কাছে দাঁড়াবো কাহারো আছে আহায় এ কুলে ও কুলে দুকুলে গোকুলে

বধু শীতল বলিয়া শরণ লইন সীতা ও দুটি কমল পা আটেলি হমরে অবলা বলিয়ে যে হয় অচিত তোর বধু আরে ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে গতি যে নাই কেউ মরে ওর গতি যে নাই হায় আখির নিমিষে যদি নাহি দেখি আখির নিমিষে যদি নাহি দেখি তবে সে পরাণে মরিব আরে চণ্ডী দাসে কহে পরশরতন গলায় গাতিয়া পরি দিয়া পরে কি দিব যে দন তোমার দিব সে দন তুমি সে আমার